বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিন লাগি প্রাণ দিয়েও যদি দিন লাগি প্রাণ দিয়েও যদি বাজে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তোমরা খোজাতির মান অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে দিবানিসি অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে দিবানিসি অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে দিবানিসি ফিরিয়ে আনো এখনই সেই ফিরিয়ে আনো এখনই সেই হারানো সম্মান বীর জাতি মুসলমান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিল লাগি প্রাণ দিয়েও যদি দিল লাগি প্রাণ দিও যদি বাঁচে দিলের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান বিশ্ব জুড়ে বেদিনেরা করছে জুলুমবাজি তাই তো শুনি মুসলমানের শুধু বিশ্ব জুড়ে বেদিনেরা তাই তো শুনি মুসলমানে শুধু আহাজারি বিশ্ব জুড়ে বেদিনেরা করছে জুলুমবাজি তাই তো শুনি মুসলমানে শুধু আহাজারি ফের তুলে নাও হাতে তোমার ফের তুলে নাও হাতে তোমার সানি তো বিপান বীর জাতি মুসলমান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিন লাগি প্রাণ দিও যদি দিন লাগি প্রাণ দিও যদি বাঁচে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যোগান্তারি ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যোগান্তারি ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যোগান্তারি প্রথম কেবলা নাও ফিরিয়ে প্রথম কেবলা নাও ফিরিয়ে ये निज निजन बिर जाति मुसलमान बीर जाति मुसलमान आज बाचाओ दीनेर मान बिर जाति मुसलमान आज बाचाओ दीनेर मान दिन लगी प्राण दिए ओ जोदी दिन लगी प्राण दिए ओ जोदी बाचे दीनेर मान तब चलाओ भी जान तब राखो जातिर मान तब चलाओ भी जान तब राखो जातिर मान तब তবে চালাও বিজান তবু রাখো জাতির মন তবে চালাও বিজান তবু রাখো জাতির মন